এই কাহিনী একজন অসাধারণ যোদ্ধার যার কুংফু টেকনিক ছিল অস্বাভাবিক রকম ভালো ও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো যোগ্য প্রতিদ্বন্দ্বীর খোঁজে মনে হয় তুমি খেতে ভালোবাসো তাহলে তোমার একবার আমার খুশি খাওয়া উচিত যোদ্ধা কিছুই বলল না কারণ ওর মুখ ভর্তি ছিল তারপরও গিলে নিল তারপরও বলল অনেক কথা হয়েছে এবার যুদ্ধ করি তারপর ভয়ানক লড়াই হলো ওর শত্রুরা ওর কুংফুর সামনে চোখে অন্ধকার দেখতে লাগলো এ তো অসাধারণ কি সুন্দর আমরা কোনোদিন তোমার উপকার ভুলবো না উপকারের জন্য কোনো মূল্য লাগবে না আর সৌন্দর্যের জন্যও না অসংখ্য শত্রুর সঙ্গে সে লড়াই করলো ওর কুমফুর সামনে কেউ টিকতেই পারলো না এর আগে কেউ একটা প্যান্ডাকে এত ভয় পায়নি আর ভালোবাসেনি এমনকি চাইনার সব থেকে বীর যোদ্ধা যারা সেই মহান পাঁচ তারাও প্যান্ডার সামনে শ্রদ্ধায় মাথা নত করল আমাদের সঙ্গে থাকা উচিত অবশ্যই কিন্তু সঙ্গে থাকা পরে হবে এখন তার সামনে শয়তান পাহাড়ের দশ হাজার শয়তান কিন্তু সেখানে একটাই সমস্যা ছিল আর তা হলো তাড়াতাড়ি উঠে পড়ো না হলে কাজে দেরি হয়ে যাবে হ্যাঁ পো তুমি কি উঠেছো এই পো তুমি ওপরে কি করছো বলো তো কিছু না monkey, mantis, crane, viper, tigress. Whoa! Huh? বো তাড়াতাড়ি নিচে এসো কাস্টমারটা চলে এসেছে আসছি সরি বাবা সরি বললি কি নুডলস তৈরি হয়ে যাবে ওপরে এতক্ষণ ধরে করছিলেটা কি ও কিছু না জাস্ট একটা স্বপ্ন দেখছিলাম কি ব্যাপারে হ্যাঁ কি স্বপ্ন দেখছিলে তুমি আমি দেখছিলাম হ্যাঁ আমি স্বপ্ন দেখছিলাম নুডলসের নুডলস তুমি কি সত্যি সত্যি নুডলসের স্বপ্ন দেখছিলে হ্যাঁ নুডলসেরই তো স্বপ্ন দেখছিলাম ও সাবধানে ওই স্যুপটা খুব গরম ও হ্যাপি ডে আমার ছেলে এতদিনে নুডলসের স্বপ্ন দেখেছে তুমি জানো না কতদিন ধরে আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম এটা একটা লক্ষণ পো কিসের লক্ষণ বাবা তুমি এখন জানতে প্রস্তুত যে আমার সিক্রেট মশলাদার স্যুপের সিক্রেট মশলাটা আসলে কি আর তারপর তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে আর আমার এই রেস্টুরেন্টের দায়িত্ব বুঝে নেবে যেমন আমি নিয়েছিলাম আমার বাবার থেকে উনি নিয়েছিলেন তার বাবার থেকে যিনি রেস্টুরেন্টে জিতেছিলেন তার এক বন্ধুর সাথে পাশা খেলার বাজিতে বাবা বাবা বাবা ওটা জাস্ট একটা স্বপ্ন ছিল না এটা সেই স্বপ্ন আমরা নুডলসওয়ালা আর নুডলস তৈরি আমাদের রক্তে মিশে আছে কিন্তু বাবা আমি সব সময় না না অন্য কিছু করতে চেয়েছি নুডলস ছাড়া অন্য কিছু আসলে কম বয়সে যখন আমার রক্ত গরম ছিল তখন আমি ঠিক করেছিলাম বাড়ি থেকে পালিয়ে আমি বিক্রি করব বিস্কুট তাহলে কেন করলে না আসলে ওটা একেবারেই একটা ছেলে মানুষই ছিল ভাবতে পারো আমি বিস্কুট তৈরি করছি বিস্কুট না আমাদের সকলের এই পৃথিবীতে একটা জায়গা রয়েছে আমার এখানে আর তোমার আমি জানি এখানেই না পাঁচ সাত আট বারো নম্বর টেবিলে খাবারটা দিয়ে দাও দেওয়ার সময় যেন মুখে হাসি থাকে বেশ ভালোই করেছো তোমরা যদিও আমি এতে পুরোপুরি খুশি নই টাইগ্রেস তোমাকে আরো হিংস্র হতে হবে মাঙ্কে আরো দ্রুত ক্রেন উচ্চতা ভাইপার নিপুণ হতে হবে ম্যান্টিস কি হয়েছে কি হ্যাঁ, গুরুদেব উগুয়ে আপনাকে স্মরণ করেছেন গুরুদেব উগুয়ে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কিছু সমস্যা হয়েছে কিছু না হলে কি আমি আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারি না তার মানে কোনো সমস্যা হয়নি আমি তো সে কথা বলিনি আপনি কিছু বলছিলেন আমার মনে হচ্ছে যে তাই লং এখানে ফিরে আসবে একেবারে অসম্ভব সে এখন জেলে বন্দি অসম্ভব বলে কিছু হয় না চিং এক্ষুনি তুমি চাও গঙ্গের কারাগারে যাও রক্ষীর সংখ্যা দ্বিগুণ করতে বলো অস্ত্র সংখ্যা দ্বিগুণ করতে বলো সবকিছু দ্বিগুণ করতে বলো তাইলং যেন কিছুতেই জেল থেকে বেরোতে না পারে মাঝে মধ্যে আমাদের অতীতটাই আবার আমাদের সম্মুখে এসে দাঁড়ায় আমাদের কিছু একটা করতেই হবে আমরা ওকে যা ইচ্ছে তাই করতে দিতে পারি না যাতে ও প্রতিশোধ দিতে পারে আর ও তোমার অবস্থাটা এখন এই জলের মতো বন্ধু এটা উত্তেজিত হলে এতে কিছুই বোঝা যায় না এটা যখন স্থির হয়ে যাবে তখন তোমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে মানে ড্রাগন স্ক্রল সময় এসে গেছে কিন্তু কাকে কার আছে এমন যোগ্যতা যার হাতে তুলে দেওয়া যাবে এই অসীম শক্তির আধার কে হতে পারে সেই ড্রাগন যোদ্ধা আমি কি করে বলবো ঠিক আছে একটু সাবধানে পো সরি লাগেনি তো কি কুংফু যোদ্ধা নির্বাচন করবেন আজকেই সবাই সবাই যান জেট প্রাসাদে যান ড্রাগন স্ক্রোলের জন্য একটা দারুণ যুদ্ধ হবে এর জন্য হাজার বছর অপেক্ষা করতে হয় এটা নিয়ে যান কুংফুর ইতিহাসে এটা সবচেয়ে বড় দিন আরে সবাই যান তাড়াতাড়ি তুমি কোথায় যাচ্ছ ওই তো জেট প্রাসাদে আরে তুমি তোমার নুডলসের গাড়িটা নিয়ে যাও গ্রামের সবাই তো ওখানেই আছে তুমি ওখানে গিয়ে সকলকে নুডলস বিক্রি করবে নুডলস বিক্রি করব হুম বাবা আমি ভাবছিলাম যদি আমি হ্যাঁ বলো মানে ভাবছিলাম যদি আমি বলো বলো যদি আমি বিন বাংস বিক্রি করতে পারতাম তাহলে মন্দ হতো না বলো এই না হলে আমার ছেলে আমি বলেছিলাম না ওই স্বপ্নটা একটা লক্ষণ হ্যাঁ <laughs> যদি সেরকমই হতো পৌঁছে গেছি না না না দুঃখ করো না পো আসার সময় তোমার জন্য নিশ্চয়ই কিছু আনবো না আমি নিজে গিয়ে কিছু নিয়ে আসব আজ একটা ঐতিহাসিক দিন ঠিক বলছি তো গুরুদেব হ্যাঁ আমি আশা করিনি যে এই দিনটা আমি দেখতে পাব তোমার শিষ্যরা কি সব প্রস্তুত একদম গুরুদেব বন্ধু এটা জেনে রেখো যাকে আমি নির্বাচন করব সে শুধু সমাজেই শান্তি আনবে না তোমার মনেও আনবে এবার প্রতিযোগিতা শুরু হচ্ছে আরে না না না দাঁড়াও আমি আসছি দাঁড়াও আমি আসছি আসছি এই দরজা খোলো শান্তি উপত্যকার অধিবাসীরা আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি আপনাদের সামনে উপস্থিত করছি টাইগ্রেস ভাইপার ক্রেন মঙ্কি ম্যান্টিস এই মহান পাঁচজনকে তোমরা প্রস্তুত হও বাপরে বাপ হ্যাঁ? এই তো যুদ্ধের জন্য প্রস্তুত হও হ্যাঁ। ওয়াও হাজার টনের আগুন ওয়াও ওটাকে দেখো এই সরো সামনে থেকে হ্যাঁ। <laughs> বিশ্বাস করুন সবাই আপনারা এখনো কিছুই দেখেননি আমি জানি আমাদের টাইগ্রেস সম্মুখীন হবে লোহার থাবা আর ধারালো কুড়ুলের আমি এটা অনুভব করছি যে ড্রাগন যোদ্ধা আমাদের মধ্যেই আছে শান্তি উপত্যকার অধিবাসীরা গুরুদেব উগুয়ে এবার নির্বাচন করবেন সেই ড্রাগন যোদ্ধাকে না না না না দাঁড়াও Ha ha ha! তুমি এসব কি করছো তোমার কি মনে হয় আমি কি করছি দাও দাও আমি ড্রাগন যোদ্ধাকে দেখতে যাচ্ছি কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তো নুডলসের স্বপ্ন দেখেছিলে আমি মিথ্যে বলেছি আমি নুডলসের স্বপ্ন দেখিনি বাবা আমি ভালোবাসি কুঙ্কু cool. ও চলো বাবা কি এবারে কাজে লেগে পড়ো ঠিক আছে Oh! কি হচ্ছে আমি কোথায় হ্যাঁ, আমার দিকে আঙুল দেখাচ্ছ কেন ও ঠিক আছে সরি আমি শুধু দেখতে চেয়েছিলাম ড্রাগন যোদ্ধা কে হলো এই তো আমার সামনে গুরুদেব তাহলে আপনার ইঙ্গিতটা কি আমার দিকে ওর দিকে কার দিকে তুমি আমি এই ব্রহ্মাণ্ড আজ আমাদের ড্রাগন যোদ্ধা উপহার দিয়েছে কি কি কুটকুট প্যান্ডা আমাদের কোনো সমস্যারই সমাধান করতে পারবে না আপনি টাইগ্রেসের দিকেই ইঙ্গিত করতে যাচ্ছিলেন এমন সময় মাঝখানে ও এসে পড়লো এটা নিছকে একটা দুর্ঘটনা ওটা কোনো দুর্ঘটনা নয় আমাদের ক্ষমা করবেন গুরুদেব আপনাকে আমরা নিরাশ করেছি না এই প্যান্ডা যদি সকালের মধ্যে বিদায় না হয় জানবে আমি তোমাদের নিরাশ করলাম হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও আমি একটা খবর এনেছি গুরুদেব সেইফুর কাছ থেকে লক্ষ্মী সংখ্যা দ্বিগুণ করতে হবে অস্ত্র সংখ্যা দ্বিগুণ করতে হবে আমাদের জেলটা কি সুরক্ষিত নয় আমাদের জেলের নিরাপত্তা সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে না না আমার তো নেই গুরুদেবের আছে হ্যাঁ, আমি তো শুধু খবরটা দিতে এসেছি আমিও একটা খবর পাঠাতে চাই তোমাদের গুরু সিপুকে জেল থেকে পালানোটা একেবারেই অসম্ভব কেমন বুঝছো হ্যাঁ? সত্যি অসাধারণ অসাধারণ একটাই ঢোকার রাস্তা আর সেটাই বেরোনোর রাস্তা এক হাজার রক্ষী এবং একটাই মাত্র কয়েদি হ্যাঁ, হ্যাঁ খালি এখানকার কয়েদিটি হলো টাই লং নিচে নিয়ে চলো এই রে তোমার সামনে ডাইলং ডাইলং তোমার চিন্তার কোনো কারণ নেই তুমি একেবারে সুরক্ষিত অস্ত্র তৈরি রাখো কত অস্ত্র ডায়লং শুনতে পাচ্ছ গুরু উবে শেষ অব্দি ড্রাগন স্ক্রোলটা একজনকে দিতে চলেছে কিন্তু সেটা তুমি নও আরে কি করছো কি তুমি কি খেপে গেছো ও আর কি করতে পারবে ওকে এমন ভাবে রেখেছি ও নড়তেও পারবে না ও আমার সোনা লেজটা মারিয়ে দিয়েছি লাগনি তো হ্যাঁ আমার সব দেখা হয়ে গেছে আমি বুঝে নিয়েছি আমি গিয়ে গুরুদেবকে বলে দেবো এখানে চিন্তার কোনো কারণ নেই না না কোনো কারণ নেই হ্যাঁ আমি বলে দেবো আমি কি এখন যেতে পারি মনে হয় একটা সমস্যা হচ্ছে আহ, সবাই এটাই ভাবছে আমি হয়তো আহ, এটা তো যোদ্ধাদের সিক্রেট হল অসাধারণ কি দারুণ জায়গা এটা গুরুদেব উড়ন্ত রাইনোর বর্ম যুদ্ধের সমস্ত আসল চিহ্ন শুদ্ধ ওয়াও বীরদের তলোয়ার শুনেছি এটা এত ধার্যের এর দিকে একবার তাকালেই কেটে যায় আহ! এটা তো ভাগ্যের অদৃশ্য ত্রিশূল <gasps> আমি তো শুধু এই ছবিগুলোর ছবিই দেখেছি <laughs> না <laughs> ফিসফিস করা যোদ্ধাদের বর্ষপাত্র তিনশুল আর্মির সব যোদ্ধাদের আত্মা এতে রয়েছে হ্যালো চারপাশটা দেখে নিয়েছো <gasps> সরি তোমার কাছে আগে আসা উচিত ছিল আমার ধৈর্যের পরীক্ষা নিও না ও ঠিক আছে মানে তোমার তো কোথাও যাওয়ার নেই না ঘুরে দাঁড়াও অবশ্যই হেই কেমন আছেন আপনারা সমস্ত যোদ্ধারা কেউ এটা ভেঙে ফেলেছে কিন্তু আমি এটা ঠিক করে দেব আপনার কাছে একটু আউ আউ ও কি জোর লাগলো তাহলে তুমি সেই মহান ড্রাগন যোদ্ধা হুম তাই তো মনে হয় ভুল তুমি ড্রাগন যোদ্ধা নও আর তুমি ড্রাগন যোদ্ধা হতেও পারবে না যতক্ষণ না ওই ড্রাগন স্ক্রোলের রহস্য তুমি জানতে পারবে ওয়াও তো তাহলে এটা কি করে কাজ করে আপনার কাছে সিঁড়ি বা ট্র্যাম্পোলিন আছে কি <laughs> তুমি কি মনে করো এত সহজে ওই অসীম শক্তির আধারের গোপন রহস্য আমি তোমার হাতে তুলে দেব না সবার আগে কুংফুর সবচেয়ে কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে আর আমার বিশ্বাস সেটা একেবারেই অসম্ভব বিশেষ করে তোমার মতো একজনের পক্ষে আমার মতন একজন হ্যাঁ নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো মাছা গোলগাল নরম জায়গায় আমার খুব লাগে আর একটা বেজায় বেঢপ ভুঁড়ি আরে আর সারা শরীর থেকে সর্বক্ষণ দুর্গন্ধ বেরোচ্ছে এক মিনিট দাঁড়ান একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু দূরেই থাকো দুর্গন্ধ আমার সহ্য হয় না গুরুদেব উগুয়ে বলেছেন আমি কিন্তু বুসি আঙুলের প্যাঁচ না আপনি এটা করবেন না হ্যাঁ, হ্যাঁ। এই প্যাঁচটা তুমি জানো এটা গুরুদেব বুসি তৃতীয় বংশে বানিয়েছিলেন আমি জানি ও তাহলে তুমি জানো আমার কোড়ে আঙুলটা নাড়ালে কি ঘটতে পারে না না না এ ব্যাপারে সবচেয়ে কঠিন কি জানো সবচেয়ে কঠিন হলো লাশটাকে গুম করে দেওয়া ঠিক আছে ঠিক আছে আমাকে ক্ষমা করে দিন তাহলে এখন আমার কথা মন দিয়ে শোনো প্যান্ডা উগুয়ে তোমায় নির্বাচিত করলেও আমি যদি এখন তোমার পরীক্ষা নিতে শুরু করি তাহলে কিন্তু তুমি হালে পানি পাবে না আমি কি বোঝাতে পারলাম হ্যাঁ, আমি বুঝেছি আমি বুঝেছি আমি সব বুঝে গেছি ভালো তাহলে দেরি না করে শুরু করা যাক চলো শুরু করি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান হ্যাঁ কি এখনই হ্যাঁ এখনই যদি তুমি না ভাবো যে গুরু উগুয়ের সিদ্ধান্তটা ভুল এবং তুমি ড্রাগন যোদ্ধা নও তবে ও ওকে ঠিক আছে আমার আসলে মনে হয় না যে সবকটা মুভস আমি করতে পারবো <laughs> শোনো যদি তুমি চেষ্টা না করো তাহলে কোনোদিনই জানতে পারবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু এমন কিছু দিয়ে শুরু করা যায় না যেটা আমার লেভেলে তা তোমার লেভেল কোনটা শুনি হ্যাঁ আসলে আমি তো আর অতটা পারদর্শী নই আমি লেভেল জিরো দিয়ে শুরু করতে পারি লেভেল জিরো <laughs> এখানে কোনো লেভেলই তোমার ওই লেভেল জিরো নয় ওই তো আমি ওটা দিয়ে শুরু করতে পারি ওটা ওটা দিয়ে তো বাচ্চাদেরকে শেখানো হয় আর গরমের সময় দরজা চাপা দেওয়ার কাজে লাগে তবে তুমি যদি চাও ওই তো মহান পাঁচ তোমাদের আসল রূপটা নকলের থেকে কত বড় শুধু তুমি বাদে ম্যান্টিস তুমি একদম একই তাহলে চলো প্যান্ডা দেখি তুমি কি দেখাতে পারো ওরাও কি দেখবে নাকি ওদের চলে যাওয়ার পর আমি শুরু করব শুরু করো ওকে হ্যাঁ মানে আমি সবেমাত্র খেয়েছি আসলে আমার পেটটা ভর্তি তো তাই হয়তো আমার কুংফু অতটা ভালো হবে না যতটা ওদের হয় চলো শুরু করো ঠিক আছে তুমি কিচ্ছু না তোমায় আমি মেরে ছাতু করে দেবো তুমি আমার বন্ধুদের রাগিয়েছ দেখো আমি তোমার কি অবস্থা করি এবার দেখো আমার পায়ের খেলা আমার লাথি তুমি সামলাবে কি করে আমি দারুণ আমি দারুণ তুমি কখনো ভাল্লুকের স্টাইল দেখোনি তুমি শুধু ম্যান্টিসের স্টাইল দেখেছো এটা হলো মাঙ্কি স্টাইল হু হু আর এটা হলো সাপের স্টাইল সাপ তুমি কি ওটাকে মারবে ঠিক আছে ঠিক আছে আরও একবার মারো আর একটু জোরে কেমন দিলাম যা ভেবেছিলাম তার থেকেও সোজা দেখছি মরে গেলাম ও আমি কেমন করলাম এইটা হলো আমাদের লেভেল জিরো কি বলবো বুঝতে পারছি না জানি না গুরুদেব তখন কি ভাবছিলেন ও বেচারি তো আরেকটু হলে মরে যাচ্ছিল দেখেছো ও কত শক্তিশালী ড্রাগন যোদ্ধা আকাশ থেকে আগুনের গোলা নিয়ে আমাদের সামনে এসে পড়েছিল আর ও যখন হাঁটে তখন মাটিও কাঁপে <laughs> আমার তো মনে হয়েছিল গুরু উগুয়ে এমন কাউকে নির্বাচন করবেন যে অন্তত কুম্ফুটা জানবে <laughs> হ্যাঁ ও যদি ভুঁড়ির ফাঁক থেকে নিজের পা দুটো দেখতে পেত হ্যাঁ যে পায়ের পাতাটা দেখতে পেত <laughs>

আমি ভাবছিলাম যে কি দিন ছিল হ্যাঁ <laughs> কুংফু করাটা সত্যি কঠিন তাই না ডানাগুলো ব্যথা করছে না আজকে আমার দিনটা খুব একটা ক্লান্তি আর ভালো ছিল না তাই ভাবছিলাম আমার একটু এখন বিশ্রাম নেওয়া উচিত হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বেশ ধন্যবাদ আসলে আমি তোমার ভীষণ বড় ফ্যান হ্যাঁ? তোমরা কান্না নদীর যুদ্ধে দারুণ লড়াই করেছিলে ওরা হাজার হাজার সৈন্যকে কাত করে দিয়েছিল কিন্তু তুমি থামনি ও আমি দুঃখিত শোনো তোমার এখানে থাকার কথা নয় আহ, আমি জানি আমি জানি তুমি ঠিকই বলছো আমি এতদিন এটারই স্বপ্ন দেখি না না না না আমি বলতে চাইছি তুমি এইখানে থাকতে পারো না মানে এই ঘরে কারণ এটা আমার ঘর এই ঘরটায় আমি থাকি হুম ও তাই তো ঠিক ঠিক <clears throat> তো হ্যাঁ তুমি এবার ঘুমোবে হ্যাঁ আমি তোমাকে ঘুমোতে দিচ্ছি না সকালে অনেক কাজ আছে <laughs> জানো তুমি সত্যিই দারুণ বাকিদের থেকে আলাদা ঠিক আছে আমি যাই হ্যাঁ? আমাকে ডাকলে আমি তোমাকে একবারও ডাকিনি ওকে ঠিক আছে গুড নাইট ভালো করে ঘুমিও <sighs> কি বিচ্ছিরি ব্যাপার হলো মহান টাইগ্রেস তোমাকে জাগাতে চাইনি শুধু তুমি এখানে থাকতে পারো না ও হ্যাঁ আমি জানি এটা তোমার ঘর আমি বলতে চাইছি যে তুমি এখানে থাকবার উপযুক্ত নও তুমি কুমফুন নামে এক কলঙ্ক আর যদি তোমার মনে আমাদের প্রতি এতটুকুও সমীয় থাকে যে আমরা কে বা কারা তাহলে কাল সকালে চলে যাবে আমি তোমার বড় ফ্যান তাহলে শেষ পর্যন্ত তুমি পবিত্র পিচ ফলের গাছ খুঁজে পেয়েছ ও গুরুদেব আমায় ক্ষমা করে দিন আমি ভেবেছিলাম এটা একটা সাধারণ পিচ ফলের গাছ আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ হলেই তুমি খাও মন খারাপ আমার মন খারাপ নেই না না না আমার মন খারাপ কেন হবে তো তোমার মন খারাপ হলো কেন হ্যাঁ এর আগে হয়তো কুংফুকে এত অপমানিত কেউ করেনি গুরুদেব না চাইনার ইতিহাসে না সাকিংয়ের ইতিহাসে হয়তো বা আর ওই পাঁচজন ওদের দেখে মনে হয় ওরা আমাকে ঘৃণা করে আমি জানি কি করে শিফু আমাকে একজন ড্রাগন যোদ্ধায় পরিণত করবেন আমি ওই পাঁচজনের মতন নই আমার কোনো চমক নেই না আছে ডানা না আছে বিষ এমনকি ম্যান্টিসের ওই আঙুলগুলো রয়েছে আমার মনে হয় এসব ছেড়ে দিয়ে আমার নুডলস বানানোই উচিত যাওয়াটা যাওয়া নয় নুডলসটা নুডলস নয় তুমি শুধু এটাই ভাবছো যে কি ছিলে আর কি হবে একটা প্রবাদ আছে অতীতটা ইতিহাস ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আর আজ একটা উপহার তাই তো এটাকে বলা হয় বর্তমান 快点，摩托车，走喽，走喽，走喽！ ছাড়া তুমি কোনো যেতে পারবে না আর ও পারবে না আমাকে ছাড়ো ওপরে চলো আমরা নিঘাত মরবো <laughs> এত তাড়াতাড়ি নয় চলো ঋতুজিৎ সিফু তোমায় পাঠিয়েছে ভেবেছিলাম যে সবাই আমায় ভুলে গেছে ফিরে যাও আর ওকে বলো যে আসল ড্রাগন যোদ্ধা বাড়ি ফিরে আসছে প্যান্ডা প্যান্ডা এবার উঠে পড়ো <laughs> বিদেয় হয়েছে এখন আমরা কি করব গুরুদেব প্যান্ডে তো চলে গেছে এখন ড্রাগন যোদ্ধা কে হবে আমরা যথারীতি নিয়ম করে আমাদের ট্রেনিং চালিয়ে যাব ড্রাগন যোদ্ধা সঠিক সময়ে ঠিক বেরিয়ে আসবে এখানে কি করছো তুমি ইয়া হাই সুপ্রভাত গুরুদেব ভাবলাম একটু কসরত করে নি আসলে ও আটকে গেছে আটকে গেছি না না আটকে না আমি আটকে যাই হ্যাঁ আমি আটকে গেছি সাহায্য করো হে ভগবান তুমি তৈরি তো চলো ওয়ান টু ধন্যবাদ থাক আর বলতে হবে না না না তুমি সত্যি অনেক হয়েছে তুমি আসলে ভেবেছিলে তুমি পুরোপুরি স্ট্রেচিংটা শিখে যাবে এক রাতের মধ্যেই তা হয় না বছরের পর বছর লেগে যায় শরীরকে নমনীয় বানাতে আর আরো সময় লাগে যুদ্ধে সেটাকে কাজে লাগাতে নিচে রাখো ওটাকে আমরা এখানে সংগ্রহ করে থাকি শুধুমাত্র রক্ত মাখা মুষ্টি আর ভেঙে যাওয়া হাড় হ্যাঁ <laughs> খুব ভালো চলো আবার শুরু করি তুমি তৈরি তো জন্ম থেকেই বন্ধু আমি ভেবেছিলাম তুমি তৈরি আছো ওটা দারুণ ছিল আর একবার হবে এতক্ষণ তোমাকে অনেক সহজ সহজ প্রতিদ্বন্দ্বী দিয়েছিলাম প্যান্ডা কিন্তু পরবর্তী প্রতিদ্বন্দ্বী আমি নিজে ঠিক আছে হ্যাঁ চলুন এগিয়ে এসো যেটা সহজ পদ্ধতি হচ্ছে প্রতিদ্বন্দ্বীর দুর্বলতাটা জানা আর সেটার মাধ্যমেই তাকে কবজা করা অসাধারণ তারই নিজস্ব ক্ষমতাকে তারই বিরুদ্ধে ব্যবহার করো যতক্ষণ না সে ভুলুণ্ঠিত হয় অথবা পরাজয় স্বীকার করে কিন্তু আসল যোদ্ধা হার মানে না চিন্তা করবেন না গুরুদেব আমি কখনোই হার মানবো না আমার মনে হয় না ও আর এখানে কখনো ফিরে আসবে আমার মনে হয় ও ফিরবেই ও হার মানার পাত্র নয় তাই না কিন্তু ওর সবকটা হার তো ভাঙবেই একবার দেখো তুমি তো বলেছিলে একই পাংচার দিলে আমার ভালো লাগবে হ্যাঁ নিশ্চয়ই লাগবে কিন্তু ঠিক জায়গাটা খুঁজে বার করা মুশকিল কারণ এইরকম একটা বড় আর লোমশ আমি বলতে যাচ্ছিলাম লোমশ ঠিকই বলছিলে একজন যোদ্ধাকে শরীরের আকার দেখে বিচার করার আমি কে একবার আমায় দেখো আমি এদিকে হয়তো তোমার আর একবার এটা দেখে নেওয়া উচিত ও হ্যাঁ ঠিক আছে আমি জানি গুরুদেব শিফু আমাকে প্রেরণা যোগাচ্ছেন আমি তো আর অবুজ নই যে ভাববো উনি আমাকে কাটাতে চাইছেন হ্যাঁ ওনাকে দেখে মনে হয় উনি একটু রাগী কিন্তু সত্যি বলতে উনি ওরকম ছিলেন না এরকমটাও শোনা যায় আজ থেকে বহু বছর আগে গুরুদেবও বাকিদের মতোই হাসি খুশি ছিলেন না এটা একটা ঘটনা সব কিছু বদলে দেয় ঘটনা হ্যাঁ? টাইলন আসার আগে আহ, কিন্তু বলছিলাম যে ওর সম্পর্কে আমাদের কথা বলা বারণ তবুও ওকে যখন এখানে থাকতেই হবে সবকিছু জানা উচিত ওর শোনো শোনো আমি টাইলং এর ব্যাপারে জানি ও এখানকার ছাত্র ছিল ওই প্রথম আয়ত্ত করেছিল কুংফুর হাজারের বেশি স্ক্রোল আর তারপরে সে খারাপ হয়ে যায় আর জেলে চলে যায় উনি শুধুমাত্র শিষ্যই ছিলেন না গুরুদেব শিফু ওনাকে শিশু অবস্থায় পান গুরুদেব শিফু তাকে নিজের সন্তানের মতন মানুষ করেন আর যখন সে কুমফুতে আগ্রহ দেখায় তখন গুরুদেব তাকে শেখান উনি তাকে বিশ্বাস করেছিলেন গুরুদেব তাকে বলেছিলেন ভবিষ্যতে সে মহান হবে কিন্তু টাইলনের কাছে সেটা যথেষ্ট ছিল না হ্যাঁ, কিন্তু ওর আসল লক্ষ্য ছিল ড্রাগন স্ক্রোল উগুয়ে ওর মনে অস্বচ্ছতা বুঝতে পেরে মানা করে দেন রাগের বসে টাইলং চতুর্দিকে সন্ত্রাস ছড়িয়ে দেয় ও জোর করে স্ক্রোলটা কেড়ে নিতে চেয়েছিল শিফু তাকেই মারতে উদ্যত হলেন যাকে উনি নিজে হাতে তৈরি করেছিলেন কিন্তু উনি পারলেন না আইল্যান্ডকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যা উনি আগে কখনো কাউকে বাসেননি কখনো না আর এখন ওনার কাছে সবকিছু ঠিক করার সুযোগ এসেছে আসল ড্র্যাগন যোদ্ধাকে শেখানোর সুযোগ আর এখন উনি তোমাকে পেয়েছেন একটা বড় মোটা প্যান্ডা যার কাছে সবকিছুই মজা আর না অনেক হয়ে দাঁড়াও এটা আমার ভুল মনে হচ্ছে আমি ভুল নার্ভে পিন পুড়িয়ে দিয়েছি আর মনে হচ্ছে ওর হার্টটাও বন্ধ করে দিয়েছি অন্তরাত্মার শান্তি অন্তরাত্মার শান্তি অন্তর অন্তর অন্তরাত্মার শান্তি হ্যাঁ? আরে কে ওখানে বারবার ডানা ঝাপটাচ্ছে একদম চুপ করো অন্তরাত ও চিং খুব ভালো তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ বয়ে এনেছো আমার জন্যে গুরুদেব গুরুদেব একটা খবর মানে খুব খারাপ একটা খবর আছে আ শিফু খবরটা খবরই হয় ভালো বা খারাপ নয় গুরুদেব আপনার অনুমান আপনার অনুমান সঠিক ছিল টাইলং জেল ভেঙে পালিয়েছে ও এখানেই আসছে এটা সত্যিই খারাপ খবর যদি তুমি এটা বিশ্বাস না করো যে ড্রাগন যোদ্ধা ওকে আটকাতে পারবে ওই প্যান্ডা গুরুদেব ওই প্যান্ডা কোনোভাবেই ড্রাগন যোদ্ধা হতে পারে না ড্রাগন যোদ্ধা হওয়া উচিত নয় ওর এটা নেহাতি একটা দুর্ঘটনা দুর্ঘটনা বলে কিছু হয় না হ্যাঁ আমি জানি আপনি আগেও বলেছেন <laughs> দুবার এমনিতেও ওটাও কোনো দুর্ঘটনা নয় তৃতীয়বার আমার প্রিয় বন্ধু প্যান্ডা কখনো তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না এমনকি তুমিও যতক্ষণ না তুমি তোমার চিন্তাধারাটাকে পাল্টাচ্ছ আমার চিন্তাধারা হ্যাঁ এই গাছটাকে দেখো বন্ধু আমি ইচ্ছে মতো এটাতে ফুল ফোটাতে পারবো না আর নির্দিষ্ট সময়ের আগে ফলও ফলাতে পারবো না কিন্তু কিছু বিষয় আমার নিয়ন্ত্রণে গাছ থেকে ফল পড়ার সময়টা নিয়ন্ত্রণ করতে পারি আমি আমি এটাও নিয়ন্ত্রণ করতে পারি যে বীজটা কোথায় পুঁতবো এর সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই গুরুদেব আর হ্যাঁ তুমি যা ইচ্ছে করো না কেন এই বীজ থেকে পিচ ফলের গাছই হবে তুমি চাইলেও এটা আপেলের গাছ হবে না আর তুমি এর থেকে পিচ ফলই পাবে কিন্তু ওই প্যান্ডা হারাতে পারবে না টাইলংকে হারিয়ে দিতেও পারে যদি তুমি ওকে তৈরি করো তবে ওকে তৈরি করো ওর প্রতি বিশ্বাস রাখো কিন্তু কিভাবে কিভাবে আপনি আমায় পথ দেখান গুরুদেব না তোমাকে বিশ্বাস করতে হবে আমাকে কথা দাও শিফু কথা দাও যে তুমি ওকে বিশ্বাস করবে আমি আমি নিশ্চয়ই চেষ্টা করব খুব ভালো আমার সময় হয়ে গেছে তুমি আমাকে ছাড়াই এবার পথ চলা অভ্যেস করে নাও কি বলছেন আপনি গুরুদেব গুরুদেব আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না বিশ্বাসেই সব পাওয়া যায় গুরুদেব আমি ওকে বললাম আচ্ছা বেশ মানলাম যে তোমার অনেক ক্ষমতা রয়েছে তুমি হাউজিন এলাকার সব থেকে বড় ডাকাত কিন্তু ঝাঁপ দিতে তুমি খুবই ভয় পাও আচ্ছা তো তুমি ওখান থেকে জ্যান্ত ফিরলে কিভাবে না মানে মানে মানে আমি ঠিক ওটা বলিনি আমি বলবো ভেবেছিলাম কিন্তু মনে মনে আমার মনের কথা জানলে হয়তো আমাকে থেতো করে দিত হ্যাঁ এ নাও কেমন হয়েছে বলো এটা সত্যি দারুণ খেতে আরে এটা তো কিছুই না তোমরা আমার বাবার স্পেশাল মশলা দেওয়া স্যুপ খেও তার কাছে এটা কিছুই নয় এ কি বলছো এটা সত্যি খুব ভালো হয়েছে ওয়াও তুমি দারুণ রাঁধুনি আমার মুখটা যদি আর একটু বড় হতো তোমার এটা খেয়ে দেখা উচিত টাইগ্রেস হুম বলা হয় যে ড্রাগন যোদ্ধারা কিছু না খেয়ে বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাও শুধুমাত্র এইটুকু রসুনের টুকরো আর প্রাকৃতিক শক্তির সাহায্যে বোধহয় আমার শরীর এখনো জানে না যে সে একজন ড্রাগন যোদ্ধা <laughs> আমার ওইটুকু রসুনের টুকরো আর প্রাকৃতিক শক্তি দিয়ে কিছুই হবে না <laughs> কি হয়েছে কিচ্ছু নয় গুরুদেব শিফু তোমাকে যদি ড্রাগন যোদ্ধা হতে হয় তাহলে তোমাকে ওজন কমাতে হবে আর দাঁত মাজতে হবে তুমি এটা কি করছো হাসছো আমি ভাবলাম কাঁদছো প্রচুর খাটতে হবে প্যান্ডা হয়তো একদিন তোমার কানগুলো আমার মতন হয়ে যাবে দারুণ করেছো কানগুলো কি বুঝতে পারোনি আরে এই রকম ওই দেখো শিফু আরে হ্যাঁ শিফুই তো আমি কি অন্য কিছু করছি ও গুরুদেব শিফু <laughs> তোমরা কি এটাকে ফাজলামি ভাবছো টাইলং জেল থেকে পালিয়েছে আর তোমরা এখানে মজা করছো বসে কি সে এখানে আসছে ড্রাগন স্কোলটা নিতে আর তুমি একমাত্র যে তাকে আটকাতে পারো <laughs> সত্যি গুরুদেব আপনি খুব মজা করতে পারেন আমি নাকি ওকে আটকাবো আপনি কি সত্যি বলছেন আর আমাকে হ্যাঁ ও না গুরুদেব উগিওকে আটকাবেন উনি আগেও করেছেন আবারও করবেন গুরুদেব পারবেন না তিনি আর নেই হ্যাঁ? এখন একমাত্র ভরসা ড্রাগন যোদ্ধা তার মানে প্যান্ডা অবশ্যই প্যান্ডা গুরুদেব শুনুন আমাদের ওকে আটকাতে দিন আমাদের প্রতি কি আপনার আস্থা নেই না তোমরা কোনোভাবেই পারবে না টাইলংকে হারাতে এটা পারবে শুধু ও হ্যাঁ? কোথায় গেল তুমি পালাতে পারো না সত্যিকারের যোদ্ধা পালায় না আমাকে দেখুন গুরুদেব আমি ডাইলংকে কি করে আটকাবো আমি তো আপনার থেকেও আগে ছুটতে পারি না তুমি ওকে হারাতে পারবে কারণ তুমি একজন ড্রাগন যোদ্ধা আপনি মানতে চাইছেন না কেন ও আপনি কখনো মানতে পারেননি আমি যখন প্রথম এখানে আসি আপনি আমাকে তাড়াতে চেয়েছিলেন হ্যাঁ বিশ্বাস করতাম না কিন্তু আমি এখন তোমায় বলছি তোমার গুরুদেবের কথায় বিশ্বাস করতে যেমন ভাবে আমি আমার গুরুদেবকে বিশ্বাস করেছি আপনি আমার গুরুদেব নন আর আমিও ড্রাগন যোদ্ধা নই তাহলে এখন পালাচ্ছ কেন যখন আমি তোমাকে বিদায় করতে চেয়েছিলাম কিছুতেই যাওনি হ্যাঁ আমি থেকে গেছি আমি থেকে গেছি কারণ যখনই আপনি আমার মাথা ফাটাতে চেয়েছেন কিংবা বলেছেন আমার গায়ে গন্ধ আমার কষ্ট হয়েছে কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয়েছে এটা ভেবে যে আমি আপনার কাছে আসলে কি আমি থেকেছি কারণ আমি ভেবেছিলাম যদি কেউ আমাকে পাল্টাতে পারে যদি কেউ আমাকে আমার থেকে বার করতে পারে সেটা শুধু আপনি চাইনার সব থেকে বড় কুংফু টিচার হ্যাঁ আমি তোমাকে বদলাতে পারি আমি তোমাকে একজন ড্রাগন যোদ্ধায় পরিবর্তিত করতে পারি আর আমি সেটাই করব গুরুদেব টাইলং যে কোনো সময় চলে আসতে পারে আর যদি তার একশো বছরও লাগে এখানে আসতে তাহলে আপনি কি করে এটা পাল্টে ড্রাগন যোদ্ধা বানাবেন বলুন কি করে কি করে কি করে আমি জানি না আমি সত্যিই জানি না আমি সেটাই ভেবেছিলাম Hmm. আমাকে এই জন্যই তৈরি করেছিলেন তোমরা আমাকে আটকানোর চেষ্টা করো না আমরা তোমাকে আটকাতে আসিনি কি আমরা তোমার সঙ্গে যাচ্ছি Yeah. Wow. Wow. Wow. Yeah. আমার মন খারাপ হলেই আমি খাই ও আমায় কৈফিয়ত দেওয়ার দরকার নেই আমি ভেবেছিলাম যে মাংকি ও বাদাম দেওয়া বিস্কুটগুলো ওপরের তাকে লুকিয়ে রাখে পঙ্কিকে বলো না কিন্তু একবার নিজেকে দেখো হ্যাঁ আমি জানি আপনার খারাপ লাগছে না না আমি সেটা বলিনি তুমি অত ওপরে উঠলে কি করে আমি জানি না এমনি আমি শুধু খাবারের জন্য এই যে বিস্কুট তুমি এখন মাটি থেকে দশ ফুট ওপরে আছো আর একেবারে পারফেক্ট স্ট্রেচিং করে না না এটা তো একটা এটা তো একটা শুধু একটা দুর্ঘটনা দুর্ঘটনা বলে কিছুই হয় না আমার সঙ্গে এসো আমি জানি আপনি আমাকে কুংফু শেখাতে চাইছেন কিন্তু এটা তো বলুন যে আমরা কোথায় যাচ্ছি এখানে এত দূর টেনে আমাকে এখানে আনলেন স্নান করানোর জন্য প্যান্ডা এই পবিত্র জলাধারের জলে আমরা কখনোই আমাদের গা ধুই না হ্যাঁ? এই জলাধার গুরুদেব উগুয়ে তার শান্তি এবং সংহতির গোপন রহস্য এখানেই উন্মোচিত করেছিলেন এটাই জন্মস্থান কুংফু বিদ্যার তাহলে কুংফু শিখতে ইচ্ছুক হ্যাঁ তাহলে আমিই হলাম তোমার গুরুদেব ঠিক আছে কেন না ঠিক আছে কুংফু শেখার সময় যখন তুমি মনোসংযোগ করো তোমাকে খুব বোকা বোকা লাগে এর জন্য বোধহয় আমিই দায়ী আমি ভুল করে বাকি পাঁচজনের মতো করে তোমাকেও শেখাতে চেয়েছিলাম এইবার দেখো কিভাবে আমি তোমাকে শেখাই এইটা দিয়ে ও দারুন আমার খুব খিদে পেয়েছে <laughs> ভালো তোমার ট্রেনিং সম্পূর্ণ হয়ে গেলে তুমি খেতে পারো হুম তাহলে শুরু করা যাক প্রশংসা শুরু করো প্যান্ডা এমনি এমনি কোনো সিট আপ ছাড়াই আর আর আর দশ মাইল হাঁটা ছাড়াই আমি তোমাকে শেখাতে চেয়েছিলাম আর তুমি সবকিছু শিখে গেছো তাই এখন তুমি খেতেই পারো এবার শুরু করো আমি তো বলেইছিলাম তুমি খেতেই পারো আরেকবার চেষ্টা করো চাইলে তুমি খেতেই পারো তাহলে শুরু করি হ্যাঁ করো ও Ah! <laughs> the name. ড্রাগন যোদ্ধা কোথায় তুমি কি করে বুঝলে সে তোমার সামনে নেই <laughs> আমায় দেখে কি বোকা মনে হয় আমি জানি যে তুমি ড্রাগন যোদ্ধা নয় আর তোমরাও নয় আমি শুনেছি সে নাকি আগুনের গোলা সমেত মাটিতে নেমে এসেছিল আর ও এমন যোদ্ধা যেমন যোদ্ধা পৃথিবীতে আগে কেউ কখনো দেখেনি পো ও তাহলে এটাই ওর নাম অবশেষে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল আমাদের দুজনের যুদ্ধটা নতুন ইতিহাস গড়ে দেবে হ্যাঁ। তোমাদের ভালোই ট্রেনিং দিয়েছে কিন্তু সবকিছু তোমাদের শেখানো তুমি ভালোই শিখেছো প্যান্ডা ভালো শিখেছি ভালো শিখেছি হ্যাঁ, আমি অসাধারণ শিখেছি একজন সত্যিকারের বীরের লক্ষণ হচ্ছে তার বিনয়ে তবে এটাও ঠিক তুমি আসলে খুব ভালো শিখেছো <laughs> হ্যাঁ বন্ধুরা কি হয়েছে তোমাদের তোমরা কি মরে গেছো না এখনো নিঃশ্বাস নিচ্ছে ওরা ঘুমোচ্ছে না চোখ তো খোলাই আছে ও নার্ভ অ্যাটাকের সামনে আমরা টিকতে পারিনি টাইলং আরো শক্তিশালী হয়ে গেছে টাইলং শক্তিশালী ও ভীষণ ফাস্ট আমার মনে হয়েছিল আমরা ওকে আটকাতে পারবো সে তোমাদের মেরে ফেলতেও পারত তাহলে ও আমাদেরকে মেরে ফেললো না কেন যাতে তোমরা এখানে ফিরে এসে আমাদের মনে ভীতির সঞ্চার করতে পারো কিন্তু তাতে কোনো লাভ নেই ভয় হতে পারে মানে অল্প একটু আমার খুব ভয় লাগছে তুমি তাকে হারাতে পারো প্যান্ডা মানে আপনি বলছেন ওরা লড়তে পারে না ওরা হলো সেই সেরা পাঁচজন আর আমি তো সাধারণ কিন্তু তোমার কাছে এমন একটা জিনিস থাকবে যা আর কারোর কাছে নেই আপনি বলছেন আমি তৈরি হ্যাঁ তুমি তৈরি পো ধরো এই ড্রাগন স্ক্রোল এটা এখন তোমার দাঁড়ান এটা খুলে পড়লে কি হবে কেউ জানে না কিন্তু প্রবাদ আছে যে তুমি প্রজাপতির পাখার আওয়াজও শুনতে পাবে ও তাই নাকি এটা তো দারুণ হ্যাঁ আর চারিদিক আলোয় আলোময় হয়ে উঠবে হ্যাঁ। সমগ্র পৃথিবী আর সমুদ্র তোমার আয়ত্তে চলে আসবে ওয়াও আমি কি দেওয়ালে ঘুষি মারতে পারবো আমি কি আমি কি উল্টো করে ঘুরতে পারবো আমি কি অদৃশ্য হতে পারবো হ্যাঁ? এটাকে ধরো হ্যাঁ হ্যাঁ মন দিয়ে পড়ো এটাকে আর তোমার ভবিষ্যৎ কি সেটা জেনে নাও ভালো করে পড়ো আর হয়ে ওঠো একজন ড্রাগন যোদ্ধা এটাকে খোলা অসম্ভব আরে খোল না রে খোল আরে ধন্যবাদ বোধহয় আমি একটু ঢিলে করে দিয়েছিলাম আচ্ছা তাহলে পড়ি এটা তো ফাঁকা কি হ্যাঁ দেখুন না এটা দেখার কোনো অধিকার আমার নেই ফাঁকা আমি কিছু আমি কিছু বুঝতেই পারছি না ঠিক আছে তার মানে উগুয়ে একটা পাগল বুড়ো কচ্ছপ ছাড়া কিছুই নয় না উগুয়ে আমাদের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন ওহ কি বলছেন এবার তো মানুন ওটা একটা দুর্ঘটনা ছিল আমি নাকি একটা ড্র্যাগন যোদ্ধা হ্যাঁ, কি যে হবে কিন্তু এখন টাইলংকে কে আটকাবে ওর পথে আসা সবাইকে ও ধ্বংস করে দেবে না শান্তি উপত্যকা খালি করে দাও এখানকার লোকেদের আমাদের বাঁচাতেই হবে তাইলংয়ের অত্যাচারের হাত থেকে আপনি কি করবেন গুরুদেব আমি ওকে আটকাবো কি আমি ওকে ততক্ষণ বোধহয় আটকাতে পারি যতক্ষণে এখানকার সবাই পালিয়ে যেতে পারে কিন্তু গুরুদেব ও আপনাকে মেরে ফেলবে তাহলে সেটাই হবে আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার কথা সবাই মন দিয়ে শোনো তোমাদের প্রত্যেককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে আমাকে ছাড়াই আমি গর্বিত এটা ভেবে যে আমি তোমাদের গুরুদেব করতেই হবে চলো তোমাকে বরং তোমার মায়ের কাছে নিয়ে যাই ভাইপার দক্ষিণ দিকটা ফাঁকা করো ম্যান্টিস উত্তরটা আর তুমি সবাইকে পথ দেখাও ড্রাগন যোদ্ধা কি করছো বাবা ও তোমাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে বাবা ফিরে এসে ভালো লাগছে এবার চলো পো এবারে আমাদের নতুন দোকান খুলতে হবে আর আমরা মেশিনে কাটা ভেজিটেবল দিয়ে শুরু করব হাতে কাটা ভেজিটেবল আর চলবে না নতুন মশলাও হবে আর এছাড়াও আমি ভাবছিলাম যে আমাদের যে নতুন রান্নাঘরটা হবে সেটা একটু বড় হবে সাইজে যাতে তুমি আরামসে কাজ করতে পারো হুম খুশি তো হুম বউ মনে দুঃখ পেও না বাবা কোনো কিছুই ঠিকঠাক হয়নি আসলে হয়তো সেটা হওয়ারই ছিল না বউ যা হওয়ার হয়ে গেছে তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে আরে আমরা হলাম নুডলওয়ালা নুডল তৈরি করা আমাদের শিরায় শিরায় বইছে আমি জানি না বাবা সত্যি বলতে মাঝে মাঝে আমার বিশ্বাস হয় না যে আমি তোমার ছেলে ও আমার মনে হয় এতদিন তোমাকে যেটা বলিনি এবার সেটা তোমাকে বলে দেওয়া উচিত বহু বছর আগের কথা আচ্ছা আমার সেই সিক্রেট মশলাটা সুপের সিক্রেট মশলার রহস্য ও কাছে এসো আমার সেই সিক্রেট মশলাটা হলো কিছু না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিছু না আসলে কোনো সিক্রেট মশলাই নেই দাঁড়াও দাঁড়াও ওটা শুধু একটা সাধারণ নুডল স্যুপ তুমি ওর মধ্যে বিশেষ কোনো সস বা মশলাও দাও না প্রয়োজনই নেই কোনো কিছুকে স্পেশাল বানাতে গেলে শুধু বিশ্বাস করো যে সেটা স্পেশাল তার মানে কোনো বিশেষ মশলাই নেই আমি আবার বাড়ি ফিরে এসেছি গুরুদেব এটা আর তোমার বাড়ি নয় আর আমিও তোমার গুরুদেব নই ও হ্যাঁ আপনার তো এখন নতুন শিষ্য জুটেছে তা কোথায় এখন আপনার সেই বউ <laughs> ও কি আমার ভয় লুকিয়েছে এই লড়াইটা শুধু তোমার আর আমার মধ্যে তাহলে সেটাই না হয় হয়ে যাক তোমার যখন ইচ্ছা তখন তাই হোক একটা বছর জেলে পচে মরেছি তোমার দুর্বলতার জন্য গুরুদেবের কথা শোনা কোনো দুর্বলতা নয় তুমি এটা জানতে যে আমি ড্রাগন যোদ্ধা প্রথম থেকেই জানতে কিন্তু যখন উগুয়ে তোমাকে মন্ত্রণা দিল তুমি কি করলে তখন কি করলে তুমি তুমি যে ড্রাগন যোদ্ধা হতে পারোনি তার জন্য আমার কোনো ভুল ছিল না তোমার ভুল ছিল না তবে আমাকে স্বপ্ন দেখিয়েছিল কে আমাকে সারাদিন অক্লান্ত ভাবে পরিশ্রম করত কে আমার ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করেছে কে সেই সিদ্ধান্তটা আমার ছিল না এইবার সময় এসেছে আমাকে ওই স্ট্রলটা এখনই দাও আমি বেঁচে থাকতে নয় তোমার জন্য সবসময় গর্বিত ছিলাম প্রথম দিন থেকেই তোমার জন্য আমার গর্ববোধই হয়েছে আর আমার এই গর্ববোধটাই আমাকে অন্ধ করে দিয়েছিল আমি তোমাকে এতটাই ভালোবেসেছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম আমি আসলে তোমাকে কি তৈরি করতে চেয়েছিলাম আমি খুব আমি খুব দুঃখিত আমি তোমার ক্ষমা ভিক্ষা শুনতে আসিনি আমি আমার স্ক্রোলটা চাই কি স্ক্রোলটা কোথায় ড্রাগন যোদ্ধা ওই স্ক্রোলটাকে নিয়ে এতক্ষণে হয়তো এই উপত্যকার সীমানার বাইরেই চলে গেছে তুমি তুমি ওই স্ক্রোলটাকে আর কখনোই হাতে পাবে না টাইলং কখনোই না কখনোই না এই কত সিঁড়ি তুই আবার কে বন্ধু আমি হলাম একজন ড্রাগন যোদ্ধা তুই সে কি এতে দেখি একটা প্যান্ডা মোটা প্যান্ডা তুমি কি করবে হদল কুতকুত আমাকে মারবে আমাকে রাগিও না না আমি ব্যবহার করব এটা হ্যাঁ, হ্যাঁ। তোমার এটা চাই এসে নিয়ে নাও অবশেষে উয়া ড্রাগন স্ক্রোলের সমস্ত শক্তি আমার হ এতে তো কিছুই নেই ওটা ঠিকই আছে আমিও প্রথমবার কিছু বুঝতে পারিনি কি ওর মধ্যে কোনো সিক্রেটই নেই সিক্রেটটা হলো তুমি কি করছো কি আমার সুড়সুড়ি লাগছে আরে থামো করছো Ah! <laughs> পারবি না তুই তুই শুধু একটা বড় মোটা প্যান্ডা আমি একটা মোটা প্যান্ডা নই আমি হলাম সেরা বড় মোটা প্যান্ডা এটা তো বসি আঙুলের প্যাঁচ ও তুমি এই প্যাঁচটা জানো তুমি মজা করছো তুমি নিশ্চয়ই মজা করছো সিফু এটা তোমার শেখাতেই পারে না না এবার খেলাটা শেষ করা যাক মা সবকিছু ঠিক আছে তো হ্যাঁ, দেখো দেখো ড্রাগন যোদ্ধা এটা আমার ছেলে ধন্যবাদ বাবা কি বন্ধুরা গুরুদেব গুরুদেব গুরুদেব تجيب شيفو গুরুদেব শিফু গুরুদেব আপনি ঠিক আছেন তো পো তুমি বেঁচে আছো নাকি আমরা দুজনেই মরে গেছি না গুরুদেব আমি মরিনি আমি টাইলংকে হারিয়েছি সত্যি খুব ভালো তাহলে উগুয়ের কথাই সত্যি হলো তুমি আসল ড্রাগন যোদ্ধা তুমি এই উপত্যকায় শান্তি আনলে আর আমার মনেও ধন্যবাদ ধন্যবাদ পো ধন্যবাদ ধন্যবাদ না গুরুদেব না না না আপনি মরতে পারেন না আমি এখনো মরে যাইনি গর্দব ড্রাগন যোদ্ধা আমি একটু আরাম করছি অবশেষে ও তাহলে আমার মনে হয় আমার চুপ থাকা উচিত দেখো যদি পারো আমরা কি এখন খেতে পারি চলো Everybody is kung fu fighting. Your mind becomes fast as lightning. Although the future is a little bit frightening, it's the book of your life that you're writing. Look out! Everybody is kung fu fighting. Your mind becomes fast as lightning. Although the future is a little bit you've got to go. Go on and be your own hero. Cause everybody is kung fu fighting. Kung fu fighting. Your mind fast as lightning. Although the future is a little bit frightening. Little bit frightening. But the life that you're Life that you're You're in the rough. A brilliant ball of clay. You be a work of art. You just go all the way. Now what would it take to break? I believe that you can bend. Not only do you have to fight, but you have got to win. Cause everybody is Kung Fu Fight. believe that you can bend. Not only do you have to fight, but you have got to win. Because everybody is kung fu fighting.